বেজেছে মৃত্যুর দামামা জালিমের শৃঙ্খল কারাগারে রুদ্র শপথে জীবন বিলাতে মুসলিম বীর তুমি তৈরি হও সময় যদি কম চতুর্দিকে শুধু বুভুক্ষ দানব যাদের হিংস্র থাবায় ব্যথিত আজ মজলুম মানব তাদেরকে মুক্তির সীমানায় আনতে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক ফালে হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক পালে হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক পালি হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে যারা মানুষের হাকার শুনে সত্যের পথে পা বাড়ায় মিছিলের আগে এসে দাঁড়ায় যারা মানুষের হাকার শুনে সত্যের পথে পা বাড়ায় মিছিলের আগে এসে দাঁড়ায় মেঘে ঢাকা থাকে যাদের আকাশ মেঘে ঢাকা থাকে যাদের আকাশ দু চোখে যাদের জোসনার রাম দু চোখে যাদের জোছনার রং মাখাতে পারে না কবু চাঁদের স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক পালি হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য লিখে যাইগা সত্যের তরে যারা ভালো ভালোবেসে সব করে দা সব করে দা জায়গা সত্যের তরে যারা নির্ভী ভালোবেসে সব করে দান সব করে দান যারা মানুষের কন্দন শুনে বাদ ভেঙে পাড়া ভালোবাসায় দু চোখের জলে বুক ভাসায় যারা মানুষের কন্দন শুনে বাদ ভেঙে পড়া ভালোবাসায় দু চোখের জলে বুক ভাষায় যারা আমরণ দুঃখীদের হয়ে যারা আমরণ দুঃখীদের হয়ে দুঃশাসনের বিরুদ্ধে সদা দুঃশাসনের বিরুদ্ধে সদা কেটে পড়ে নীল প্রতিবাদে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক ফালি হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের ঠোঁটে এক ফালি হাসি ফোটাবার স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে স্বপ্নেতে যারা বুক বাঁধে এতক্ষণ শুনলেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবেশিত হেরার পথ এতে কণ্ঠ দিয়েছেন শহীদুল ইসলাম কাজল আব্দুস সালাম আব্দুল ওয়াদুদ শোয়েব হুসাইন আব্দুল খালেক লুৎফুর রহমান এবং রফিকুল ইসলাম ধারা বর্ণনায় সাইফুল্লাহ মানসুর ও শরীফ বাইজিত মাহমুদ শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম কৃতজ্ঞতায় মতিউর রহমান আকন্দ নুরুল ইসলাম বুলবুল আব্দুল জব্বার মাইনুল ইসলাম ও ইমাসুদ্দিন মণ্ডল সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আতাউর রহমান ক্যাসেটটি প্রযোজনা করেছে সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা